আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলিহি ও আসহাবিহি ওয়ালা প্রিয় দর্শক আপনাদের সবাইকে রেসালাতুল হাদিস অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন আমরা আজও সাহেব ওখারির কিতাবুল ইমানের বেশ কয়েকটি পরিচ্ছেদ থেকে হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে যেই পরিচ্ছেদটি আজকে আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে বাবু সমু রমাদান باب باب صوم رمضان احتسابا من الإيمان ইমাম বুখারি শিরোনামটি দিয়েছেন পরিচ্ছেদ সওয়াবের আশায় রামাদানের সিয়াম পালন করা এটা ইমানের অংশ সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করা ইমানের অঙ্গ ইমানের অন্তর্ভুক্ত এ হচ্ছে শিরোনাম যে হাদিসটি এখানে ইমাম বুখারি নিয়ে এসেছেন সেটি হলো বখারির আটত্রিশ নম্বর হাদিস يقول الإمام البخاري رحمه الله حدثنا محمد بن سلام قال أخبرنا محمد بن فضيل قال حدثنا يحيى بن سعيد عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আগের দুটো হাদিসের মতোই তবে কিছুটা আরো অতিরিক্ত বিধানে হাদিসে বর্ণিত হয়েছে রাজি আল্লাহ তালহু থেকে শিয় সনদে ইমাম বুখারি বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবাবের আশায় রমাদানের সিয়াম পালন করে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে কাছাকাছি অর্থের আগের যে দুটো হাদিস আমরা এর আগে আলোচনা করেছিলাম সে দুটো সে দুটো আবহরাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এবং বোখারিতে এসেছে একটি হচ্ছে মানকামা লাইলাত আল কাদি ইমান ও আহতেসাবান গফির আলহমা তাকদ্দমা মিন জাম্বি আরেকটা হচ্ছে মানকামা রমাবানা ইমান ও আহতেসাবান গফির আলহমা তাকদ্দমা মিন জাম্বি অর্থাৎ একটি হচ্ছে লাইলাতুল কাদারে যে ব্যক্তি রাত্র জাগরণ করে ইবাদত করবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে যদি সে এই ইবাদতটা ইমানের সাথে এবং সবের আশা করে থাকে দ্বিতীয় হাদিসটিতে যেটি মূলত আসলে সাঁত্রিশ নম্বর হাদিস সেখানে বলা হয়েছে যে ব্যক্তি রমাদান মাসে রাত্রি জাগরণ করবে ইমানের সাথে এবং সবের আশায় তার পরবর্তী সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে একটা হচ্ছে লাইলাতুল কাদরের রজনীকে যে ব্যক্তি অ্যাভেল করতে পারবে এবং সারা রাত জেগে ইবাদত করবে সেটা আমরা বলেছি রমাদানের শেষ দশ দিন আর যে ব্যক্তি রমাদানের পুরো রাতগুলোতেই রাত্রি জাগরণ করে ইবাদত করবে তাহলে তার জন্য একই সওয়াব একই পণ্য লেখা হবে তাকে দেওয়া হবে আর যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে আগের দুটো হাদিস ছিল কিয়াম সম্পর্কে অর্থাৎ রাত্রি জাগরণ করা তথা সালাতুল্লাহ আদায় করা এবং সেখানে কোরআন তেলাওয়াত করা ইত্যাদি আর এটি হচ্ছে সিয়াম পালন করা এটি রাতের সাথে রিলেটেড এবাদত না এটা দিনের সাথে রিলেটেড এবাদত যেহেতু সিয়ামটা হচ্ছে দিবসের মধ্যে পালন করতে হয় ফজর উদিত হওয়ার আগেই খাবার স্টপ করতে হবে ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং নিজের স্ত্রীর সাথে বৈধ মেলামেশা থেকেও বিরত থাকা এটাই হচ্ছে সিয়ামের বাহ্যিক রূপ আর ভেতরের রূপ হচ্ছে সকল পাপাচার এবং সকল ধরনের খারাপ মন্দ অকল্যাণকর কাজ এগুলোকে পরিহার করা সর্বতভাবে যেমন গিবত মিথ্যা কথা বলা খারাপ কিছু দেখা খারাপ কিছু শোনা খারাপ কাজে লিপ্ত হওয়া ইত্যাদি এগুলো থেকে বিরত থাকা এবং তাকোয়া অবলম্বন করা আল্লাহর আনুগত্যের মধ্যে সিয়ামের পুরোটা সময় ব্যয় করা এটা হচ্ছে সিয়ামের অন্তর্নিহিত দিক তাহলে যে ব্যক্তি এভাবে বাহ্যিক সিয়াম সিয়ামের বাহিরের দিক এবং অন্তর্নিহিত দিক তথা ভেতরের সিয়াম দুটোই পালন করবে পুরো রমাদান মাসে ইমানের সাথে এবং সবের আশায় তার জন্য তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে যে পাপগুলো সে ইচ্ছা অনিচ্ছায় ভুলে বিভ্রান্তিতে করেছে এবং যেগুলো খুব বড় মাপের পাপ নয় কারণ বড় মাপের পাপ যেগুলোকে কবিরা গুণা বলা হয় সেগুলোর জন্য তবা শর্ত আর এছাড়া সে কুফুর এবং শেরকের মধ্যেও লিপ্ত হয়নি যেহেতু ইমানের কথা বলা হয়েছে ইমানের মধ্যে থাকার অর্থে হচ্ছে সে কুফর এবং শিরকে কিংবা নাস্তিকতায় লিপ্ত হয়নি যদি লিপ্ত হয় তাহলে তার ইমান থাকলো না আর ইমান না থাকলে তার জন্য এ ফজিলত সাব্যস্ত হবে না দ্বিতীয়ত এহতেসাবাদ মানে আমরা আবারও বলছি এখানে নিয়ত পরিশুদ্ধতার দিকে আসলে ইন্ডিকেট করা হচ্ছে এখানে আত্মসমালোচনা নয় বরং সে ব্যক্তি যদি তার নিয়তকে পরিশুদ্ধ করে শুধু আল্লাহর ওয়াস্তে ইবাদতটা করে এবং আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহর কাছে সবের আশায় তাহলে এই ফজিলাটুকু তার বর্ণিত তার অর্জিত হবে আমরা এর পরের হাদেশটিতে যাচ্ছি সেটি হচ্ছে বাব আদ্দিন ইউসরুন পরিচ্ছেদ দিন হচ্ছে সহজ দিন হচ্ছে সহজ সরল অর্থাৎ দিন আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে এটি হচ্ছে এই হাদিসের শিরোনাম এবং এখানে রসুল সাল্লাহ সাল্লামের একটা কাউল তিনি নিয়ে এসছেন ইমাম বুখারি وقول النبي صلى الله عليه وسلم أحب الدين إلى الله الحنفية السمحة যদিও এখানে তিনি তার সনদটা বর্ণনা করেননি তিনি বলছেন যে নবী সাল্লাহ সাল্লামের বাণী হল আল্লাহ নিকট নিষ্ঠা ও উদারতার দিনই হচ্ছে অধিক পছন্দনীয় আল্লাহ নিকট নিষ্ঠা ও উদারতা নিষ্ঠা মানে হানিফিয়া যেখানে যেখানে খালেস খালেস দিনটাই হচ্ছে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আর যে দিনের মধ্যে সামাহাত আছে উদারতা আছে সেদিনটা অধিক পছন্দনীয় যাই হোক এই কথাটিকেও তিনি বাবের শিরোনাম হিসাবে উল্লেখ করেছেন এরপরে তিনি হাদিসটি নিয়ে এসছেন يقول الإمام البخاري رحمه الله حدثنا عبد السلام ابن مطهر قال حدثنا عمر بن علي عن معن بن محمد الغفاري عن سعيد بن أبي سعيد المقبري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة إمام بخاري حديثتي তার নিজস্ব সনদে আবুহর আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করে বলেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই দিন হচ্ছে সহজ সহজ সরল দিন পালন করা কঠিন নয় দিন সহজ যে ব্যক্তি দিনকে গ্রহণ করবে আল্লাহ তালা তা দিন পালন করা তার জন্য সহজ করে দেবেন এটা আমরা দেখেছি এটা একদম ইতিহাসের শুরু থেকেই যখনই যে সাহাবি দিনের মধ্যে প্রবেশ করেছেন হামদুলিল্লাহ তার জন্য সহজ হয়ে গেছে দিন পালন আজও তাই আজও তাই কোনো পরিবর্তন হয়নি যারা সিনসিয়ারলি দিনকে অ্যাকসেপ্ট করে দিন তাদের জন্য সহজ আর যারা দিনকে নানা কনফিউশন সংশয়ের সাথে বা কষ্টের সাথে গ্রহণ করে তাদের জন্য দিন পালন করা কঠিন এবং সে কথা এখানে বলা হচ্ছে ওলা ইউসাদ আর দিন আহাদুন ইল্লা গালাবা যে ব্যক্তি দিন নিয়ে বাড়াবাড়ি করে দিন নিয়ে তেসদিদ করে তাসাদ্দুদ করে তাহলে দিন তাকে মাগলব করে ফেলবে তাকে পরাজিত করে ফেলবে দিন তার উপর গালেব হয়ে যাবে হ্যাঁ দিন তাকে দুর্বল করে ফেলবে ফাসাদ দেদু অতএব তোমরা সঠিক কাজটি করো তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থাটাই হচ্ছে সঠিক অর্থাৎ তোমরা সঠিক পদ্ধতিটা গ্রহণ করো এক্স্যাক্টলি দিনটাকে যেভাবে বলা হয়েছে সেটাকে গ্রহণ করো এখানে ফাসাদ্দিদু আয় ফিদু আল কাউল সাদিদ উল আমাল সাদিদ অর্থাৎ যেটা সঠিক কাজ এবং কথা কোরআন সুন্না নির্ভর সেটাকে এক্স্যাক্টলি সেটাকেই তোমরা গ্রহণ করো এখানে সাদ্দু বলতে আসলে সেটাই বোঝানো হচ্ছে ওয়াকারিবু এবং মধ্যম পন্থা বা এই এই সঠিকটার কাছাকাছি থাকো অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মানুষ একদম অ্যাকিউরেটলি সঠিকভাবে যথাযথ পন্থা হয়তো অবলম্বন করতে পারছে না কিন্তু তার কাছাকাছি পাচ্ছে সে যদি চেষ্টা অব্যাহত রাখে তাহলে কখনো কখনো এক্স্যাক্টলি যেটা সঠিক সেটাই করতে পারছে আর কখনো কখনো হয়তো দু একবার সে তার কাছাকাছি থাকতে পারছে কাছাকাছি থাকলেও সেটাও শরিয়াতের কাছে ডিমান্ডেড শরিয়াতের কাছে গ্রহণযোগ্য সেজন্য বলা হয়েছে ওয়াকারেবু আই ওয়াকারেবু আদিত সদ্দেদু ওয়াকারেবু সদিত সদিত যেটা সঠিক তার কাছাকাছি থাকো ও আবশিরু এবং আশা প্রদান করো মানুষকে বুসরা প্রদান করো সুসংবাদ প্রদান করো মানুষকে নিরাশ করো না একজন লোক যত পাপী হোক না কেন তাকে বলো যে আল্লাহ তোমার পাপকে ক্ষমা করবেন যদি তুমি তবা করো একজন লোক যত ভুলই করুক না কেন তাকে একদম নিরাশ করে দিতে নেই কিংবা মানে আরও যে সমস্ত ভুল ত্রুটি অথবা খারাপ কিছু হয়ে থাকে এই খারাপের কারণে মানুষকে খুব ঠেস দিয়ে অথবা তাকে আক্রমণ করে তাকে তাকে একদম হতাশ করে দিতে নেই সেটি এখানে বলা হচ্ছে ও আবশেরু ও আবশেরু বরং কোথাও কোথাও বলা হচ্ছে ইয়েসেরু ওলা তু আসেরু ওবাশেরু ওলা তু নাফেরু তাদেরকে মানে জিনিসটাকে অপছন্দনীয় করে তুলো না দিনকে তাদের কাছে অপছন্দনীয় করে তুলো না যাতে তারা আশান্বিত হয় যাতে তারা আবশেরু মানে তাদেরকে আশান্বিত করে তোলো আশা দাও তাদেরকে বুসরা দাও সুসংবাদ দাও ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওর রৌহাতি ওশাই মিনাদুলজাহ বিল গাদওয়াতে গাদওয়াতে মানে সকালে রৌহাতে মানে সন্ধ্যায় বা ইভিনিংয়ে বিকালে ওশাই মিনাদুলজা এবং রাতের কিছু অংশে তোমরা সাহায্য চাও সাহায্য চাইবে কিসের মাধ্যমে ওস্তাইন রসবরে অফসলা সাহায্য চাইবে সবরের মাধ্যমে সাহায্য চাইবে সালাতের মাধ্যমে তথা ইবাদতের মাধ্যমে তাহলে এখানে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে আমরা অত্যন্ত ছোট্ট অথচ চমকপ্রদ বেশ কিছু আকর্ষণীয় বস্তু পেলাম নিদর্শন পেলাম এক দিন কঠিন নয় অতএব কোনো ব্যক্তি ভয় পাওয়ার কোনো কারণ নাই যে একটা দিন আমরা পালন করব ইসলাম পালন করব কত কাজ কত কঠিন না দিন সহজ এটাকে শুধু রিটিনের মধ্যে খাপ খাইয়ে নেওয়া এবং এটাকে মন থেকে অ্যাকসেপ্ট করা এবং সিরিয়াসলি দিনকে পালন করা ব্যাস দিন তখন সহজ দ্বিতীয়ত হচ্ছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা উচিত নয় দিনের ব্যাপারে বাড়াবাড়ি করলে তিনি মাগলোভ হয়ে যাবেন সুবিধা করতে পারবেন না পরাজিত হবেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পরাজিত হবেন তৃতীয় মেসেজ হচ্ছে চেষ্টা করতে হবে প্রথম টার্গেট থাকবে সঠিক কর্মপন্থা নির্ধারণ করা এবং সঠিকভাবে ইবাদত করা সেটা কথা হোক কাউল হোক আমল হোক যাই হোক একদম সেদিন অ্যাকিউরেট অথেন্টিক আমলটা করা আর অথেন্টিক আমল করার জন্য চেষ্টা থাকলে ওয়াকারিবু তাহলে close to the authentic authentic আমলের সবচেয়ে কাছাকাছি হাওয়া কাছাকাছি থাকা এটা হচ্ছে মানুষ যখন হান্ড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারে না তখন নাইনটি নাইন পার্সেন্ট তা না হলে নাইনটি এইট পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই শতাংশ অথবা আটানব্বই ভাগ অথবা সাতানব্বই ভাগ এইভাবে সে যদি সাতানব্বই ভাগ সম্ভব হয় তাহলে নব্বই ভাগ করলে হবে না মোটামুটি এদিকে একটা মোটিভেশন দিয়েছেন অর্থাৎ কে ব্যক্তি যদি কোনো কাজ ভালো রূপে করতে তার সক্ষমতা হচ্ছে আশি আশি ভাগ আশি পার্সেন্ট তাহলে সে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট করলে এটা তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না বরং সে ত্রুটি করেছে বলে গণ্য হবে ত্রুটি করেছে বলে গণ্য হবে এজন্য মানুষ চেষ্টা করবে একদম হান্ড্রেড পার্সেন্ট করার জন্য তা না হলে চেষ্টা সে অব্যাহত রাখবে এই হান্ড্রেড পার্সেন্টের যত কাছাকাছি যাওয়া যায় আর মানুষকে তিন নম্বর মেসেজ হচ্ছে মানুষকে আশান্বিত রাখতে হবে আশা দিতে হবে তাকে নিরাশ করা হতাশ করা যাবে না এবং চার নম্বর হচ্ছে এখানে যে সকাল সন্ধ্যায় এবং রাতে সবসময় আল্লাহর ইবাদতের মাধ্যমে তার কাছে চাইতে হবে তার সাহায্য চাইতে হবে এরপরের যে পরিচ্ছেদ সেটি হচ্ছে আসলাত ইমান বা বোন মিন মিনাল ইমান পরিচ্ছেদ সালাত ইমানের অংশ সালাত ইমানের অংশ অর্থাৎ দেখা যাচ্ছে যে সালাদকে কখন কখনো ইমান বলা হয়েছে যেহেতু সালাত ইমানের অংশ অতএব সালাদকে ইমানের অংশ বলা যায় এবং এ প্রসঙ্গে ইমাম বুখার রহমাহুল্লাহ তার শিরোনামের পাশেই সেটি নিয়ে এসেছেন ওকাউল্লাহ তালা ওমাকানা ওমা কেন আল্লাহ ইমানাকুম ইয়ানি সালাতাকুম আইন্দাল বাইত তিনি নিয়ে এসছেন যে এবং আল্লাহ তালার বাণী যে আল্লাহ তালা তোমাদের সালাদকে বিনষ্ট করবেন না তোমাদের ইমানকে এখানে লেখা হয়েছে ওমাকান আল্লাহ ইমান আল্লাহ তালা তোমাদের ইমানকে নষ্ট করবেন না অর্থাৎ বায়তুল্লার কাছে তোমাদের সালাদকে নষ্ট করবেন না তাহলে ইমান মানে এখানে সালাদ তাতে বোঝা গেল ইমান মানে যেহেতু সালাদ তাহলে সালাদটা ইমানের অংশ সালাদটা ইমানের মধ্যে অন্তর্ভুক্ত ইমানেরই ভেতরের অংশ যে হাদিসটি ইমাম বুখারি নিয়ে এসছেন সেটি হচ্ছে তিনি বলছেন হাদ্দাথানা আমর ইবনু খালিদ قال حدثنا زهير قال حدثنا أبو إسحاق عن البراء بن عازب أن النبي صلى الله عليه وسلم كان أول ما قدم المدينة نزل على أجداده أو قال أخواله من الأنصار وأنه صلى قبل البيت قبل بيت المقدس ستة عشر شهرا أو سبعة عشر شهرا وكان يعجبه أن تكون قبلته قبل البيت وأنه صلى أول صلاة صلاها صلاة العصر وصلى معه قوم হাদিসটা অনেক বড় আমরা এতটুকুর অর্থটা আগে বলে নেই ইমাম বুখার রহমাহুল্লাহ তার নিজস্ব সনদে বারাইবনা আজিব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করছেন যে নবী সাল্লাহ সাল্লাম প্রথম যখন মদিনায় পদার্পণ করেন মদিনায় আগমন করলেন তখন তিনি আনসারদের মধ্য থেকে তার যে দাদার গোত্র অথবা বললেন তার যে মামার গোত্র সেখানে তিনি অবতরণ করলেন সেখানে তিনি আতিথ্য নিলেন সেখানে উঠলেন এবং তিনি ১৬ মাস কিংবা সতেরো মাস ধরে বাইতুল মকদেশের দিকে কেবলামুখী হয়ে সলাত আদায় করলেন কিন্তু তার কাছে ভালো বোধ হতো মানে এই এই আকাঙ্ক্ষাটা তার মধ্যে অনুভূত হতো যদি কেবলাটা বাইতুল্লাহ তথা কারবার অভিমুখী হতো এই আকাঙ্ক্ষাটা তার মধ্যে ছিল এবং এই নির্দিষ্ট সময়টার পরে তিনি প্রথম যে সালাদটা বায়তুল্লাহ অভিমুখী হয়ে আদায় করলেন সেটা ছিল সালাতুল আসর সেটা ছিল সালাতুল আসর তার সাথে একদল লোক সালাদ আদায় করেছিল فخرج رجل ممن صلى معه فمر على أهل مسجد وهم راكعون তার সাথে যারা সালাত আদায় করেছিল ওই সালাদটা সালাতুল আসর যেখানে কেবলা বায়তুল্লাহ অভিমুখী হয়ে তারা নির্ধারণ করেছিলেন সেখান থেকে একজন বের হয়ে মসজিদে রুকুতে আছে এমন একদল লোকদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন সেই লোক যিনি বের হলেন তাদের থেকে ফকাল তিনি বললেন আশহাদুবিল্লাহ আশহাদুবিল্লা আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে বলছি লাকাত সাল্লাহ মা রাসুলিল্লাহ সাল্লাম কেবালা মাক্কা আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মক্কার দিকে কেবলামুখী হয়ে সালাত আদায় করেছি ফাদার ও কামাহুম কেবাল আল বেইত তারা প্রত্যেকেই যেভাবে ছিল সে অবস্থাতেই তারা বাইতুল্লার দিকে কেবলামুখী হয়ে গেল মুখ ফিরিয়ে নিল ওয়াকানাতিল ইয়াহুদ কাদ আজাবাহুম ইদ কানা ইউসাল্লি কেবেলা বাইতুল মাকদেসে ওয়াহলুল কিতাব রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু বাইতুল মাকদেসের দিকে মুখ করে সালাত আদায় করতেন এটা ইহুদিদের এবং আহলে কিতাবের খুবই পছন্দনীয় ছিল ফালামা ওয়াল্লা ওয়াজহাহ কিন্তু যখন রাসুল সাল্লাহ সাল্লাম তার মুখটা বায়তুল্লার দিকে কেবল আল বাইদ বায়তুল্লার দিকে ফেরালেন আনকারু দালিক এটা তারা খুবই অপছন্দ করল তাদের কাছে খুবই খারাপ লাগলো কালা জুহাইর জুহাইর বললেন হাদ্দানা আবু ইসহাক আনিল বারা ফি হাদিসিহি হাদা আবু ইসহাক বারা ইবনা আজব রাদি আল্লাহ তালাহ থেকে এই হাদিসের মধ্যে আরও বর্ণনা করেছেন আন্নাহু মাতা আলাল কিবলাতি কাবলা আন্তু হাওয়ালা রেজালুন ওয়া তিনি বললেন যে কেবলা পরিবর্তন হওয়ার আগেই একদল লোক তারা মারা গিয়েছিল এবং কেউ কেউ নিহত হয়েছিল সাদাত বরণ করেছিলেন মুসলমানদের মধ্য থেকে ফালাম নাদ্রি মাতা কুলো মানা কুলো ফিহিম আমরা জানতাম না যে এখন যে কেবলা পরিবর্তন হয়ে গেল তাহলে তাদের ব্যাপারে কি বলবো তারা যে আগে সালাত আদায় করেছেন সেগুলো কি বাতিল হয়ে গেল তাহলে কি বলবো আমরা এটা জানতাম না ফানজা আল্লাহ তালা তখন আল্লাহ তালা নাজেল করলেন ওয়ামা খান আল্লাহ ইমানাকুম আল্লাহ তালা তোমাদের ইমান তথা সালাদকে নষ্ট করবেন না তাহলে এই হাদিসটিতে এটা একটা ইতিহাসের ঘটনা বর্ণনা করা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি প্রথম দিকে ১৬ অথবা সতেরো মাস বায়তুল মাকদাসের দিকে নামাজ পড়েছিলেন কারণ সেটাই ছিল তখনকার কেবলা আগে থেকে আসা কেবলা নির্ধারিত কেবলা কিন্তু তার আকর্ষণ ছিল কারবার দিকে ইস যদি কারবার দিকে কেবলাটা হতো এমন একটা আকাঙ্ক্ষা তিনি পোষণ করেছিলেন আপনারা সুরা বাকারার বিশেষ করে দ্বিতীয় পাড়ার প্রথম পৃষ্ঠাটা সেখানে প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা দুটোতেই কেবলার সেই ঘটনাগুলো আল্লাহ রাসুল যে আকাশের দিকে তাকাতেন সে বিষয়গুলো সেখানে বর্ণিত হয়েছে এবং শেষ পর্যন্ত কেবলা পরিবর্তনের নির্দেশ সেখানে নাজিল হয়েছে সেটাও সেখানে এসেছে আর রাসুল সাল্লাহ সাল্লাম আসর নামাজ পড়লেন সর্বপ্রথম কেবলা পরিবর্তনের পরে এরপরে যে ঘটনা সেটা খুব সিগনিফিক্যান্ট একদল সাহাবি পড়লেন তার মধ্যে একজন গিয়ে ভিন্ন একটা এলাকায় গিয়ে যখন সংবাদ দিলেন সাথে সাথে তারা সে কথাটা মানল যেহেতু তিনি বিশ্বস্ত যেহেতু তিনি আল্লাহর সাক্ষ্য আল্লাহকে সাক্ষী রেখে এই সংবাদটা দিলেন তাতে বোঝা গেল যে একক ব্যক্তি যদি বিশ্বস্ত হয় তাহলে দিনের ব্যাপারে তার পক্ষ থেকে জ্ঞান নেওয়া যাবে তাকে বিশ্বাস করা যাবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করে এবাদত করতেও কোনো অসুবিধা নাই তবে তাদের কাছে সে লোক বিশ্বস্ত হতে হবে এবং অথেন্টিক থাকতে হবে অথেন্টিসিটি থাকতে হবে সেটি আমরা এখানে পেলাম আর দ্বিতীয়ত আরেকটা মেসেজ এখানে পেলাম যে ইহুদি এবং আহলে কিতাব তারা যখন তাদের সাথে মিল দেখে তখন খুব খুশি হয় বেমিল দেখলে তারা খুব বেজার হয় ইসলামের মৌলিক দিকগুলো আসলে আগের যে নবীগণ এসেছিলেন তৌহিদ যেমন অন্য দিকগুলো সেম কিন্তু শরীয়তের বিভিন্ন আমলের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে তো আসলে এটা ঠিক নয় যে আমার সাথে মিল থাকলে আমি খুব খুশি আর বেমিল হলে অখুশি বরং দেখতে হবে সত্য কোনটা ইহুদি এবং আহলি কিতাবের লোকরা এখানেই ভুল করেছিল তারা সত্যকে গ্রহণ করেনি তারা মিথ্যাকে গ্রহণ করেছিল বলেই তারা নবী সাল্লা সাল্লামের অনেক কাজ যেগুলো সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল তাকে পছন্দ করতে পারেনি সে বিষয়টি আমাদের এখান থেকে শিক্ষণীয় আমাদের জন্য আর আরেকটা বিষয় যে সর্বশেষ যদি কোনো কিছু মানসুখ হয়ে থাকে তাহলে আগের আমল কি বাতিল হবে বাতিল হবে না এটা বোঝা যায় শেষ কথা থেকে যেখানে যে কেবলা পরিবর্তনের আগে যে কিছু লোক মারা গিয়েছিল অথবা শাহাদ বরণ করেছিল আল্লাহ তালা স্বয়ং কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা তাদের সেই সালাদকে নষ্ট করবেন না যেহেতু তারা তখন অথেন্টিকভাবে পালন করেছে অতএব এই তথ্যগুলো আমাদের জন্য আমাদের জীবনধারা চালানোর পথে এবং সঠিকভাবে ইবাদত করার ক্ষেত্রে একটা বড় ধরনের মাইলস্টোন এবং সুন্দর পথ প্রদর্শক হিসেবে কাজ করবে বলে আশা করি আল্লাহর কাছে আমরা সে দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক জ্ঞানের উপর রাখেন এবং সঠিকভাবে আমাদের তৌফিক দান করেন